আকাশটাকে সাজালো বাগানে কি ফুল ফুটালো আকাশটাকে সাজালো বাগানে কে ফুল ফুটালো আকাশটাকে সাজালো বাগানে কে ফুল ফুটালো আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আকাশটাকে সাজালো বাগানে কে ফুল ফুটালো আকাশটাকে সাজালো বাগানেকে ফুল ফুটালো আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান কার রাহুমে বল সূর্য উঠে চন্দ্রিমা আলো দেয় ভুবন মাঝে আধার কেটে কে দেখায় আলো বলো না এ ধরণী কে সাজালো কার রহমে বল সূর্য উঠে চন্দ্রিমা আলো দেয় ভুবন মাঝে আধার কেটে কে দেখায় আলো বলো না এ ধরণী কে সাজালো আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আকাশটাকে সাজালো বাগানে কে ফুল ফোটালো আকাশটাকে সাজালো বাগানেকে ফুল ফুটালো আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান কার রহমে বল নদী বয়ে যায় নিড়ে বসে পাখি কার গান গান পাহাড় ছুঁয়ে পড়া ঝরে নারে সুর কার নামে ডাকে সদা হয়ে বিভোর কার রহমে বল নদী বয়ে যায় নিড়ে বসে পাখি কার গান গায় পাহাড় চুয়ে পড়া ঝরে নারে সুর কার নামে ডাকে সাদা হয়ে বিভোর আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আকাশটাকে সাজালো বাগানেকে ফুল ফোটালো আকাশটাকে সাজালো বাগানেকে ফুল ফোটালো আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান আল্লাহ মহান সে তো আল্লাহ মহান দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় দূর যায় দূর যায় আমরা শিল্পী দূর যায় আমরা শিল্পী